দয়াল বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মাস্তানা হে ল্যাংটা বাবা মাস্তানা বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না দয়াল বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মাস্তানা হে ল্যাংটা বাবা মাস্তানা বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না মাঠে ঘাটে রাস্তার মোড়ে করিয়াছে কত আস্তানা কত নারী পুরুষ সিজদা করে হইয়া বাবার দেওয়ানা হইয়া বাবার দেওয়ানা মাঠে ঘাটে রাস্তার মোড়ে করিয়াছে কত আস্তানা কত নারী পুরুষ সিজদা করে হইয়া বাবার দেওয়ানা হইয়া বাবার দেওয়ানা বাবা তাদের ল্যাংটা থাকে পর্দা যে তার লাগে না বাবা তাদের ল্যাংটা থাকে পর্দা যে তার লাগে না বাবার মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না দয়াল বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মাস্তানা হে ল্যাংটা বাবা মাস্তানা হা বাবার মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার কাছে ওহি আসে দিবারাত্রি জানেন কি এমন ব্যক্তি ওহি আনে নিজেই হলো মর্দুদি নিজেই হলো মরদুদি বাবার কাছে ওহি আসে দিবারাত্রি জানেন কি এমন ব্যক্তি ওহি আনে নিজেই হলো মরদুদি নিজেই হলো মর্দুদি বাবা যখন জিকির করে দেহের কাপড় থাকে না বাবা যখন জিকির করে দেহের কাপড় থাকে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না দয়াল বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মাস্তানা হে ল্যাংটা বাবা মাস্তানা বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না যেইভাবে তে যায় রে গরু আঠরো শিরো দরবারে চাষির দলে করবে কি চাষ ভণ্ড বাবার কান ধরে ভণ্ড বাবার কান ধরে যেইভাবে তে যায় রে গরু আটরশির দরবারে চাষির দলে করবে কি চাষ ভণ্ড বাবার কান ধরে ভণ্ড বাবার কান ধরে হাজার গরু কাটেও যদি মাওলা রাজি হবে না হাজার গরু কাটেও যদি মাওলা রাজি হবে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না দয়াল বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মাস্তানা হে ল্যাংটা বাবা মাস্তানা বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না এমন যত বাবা আছে জাহান্নামে যাবে একা কি যাবে না বাবার সঙ্গী আরো হবে বাবার সঙ্গী আরো হবে এমন যত বাবা আছে জাহান নামে যাবে একা কি যাবে না বাবার সঙ্গী আরো হবে বাবার সঙ্গী আরো হবে ফেরেস্তারা গুর্জ মারবে ভণ্ড বাবা জানে না ফেরেস্তারা গুর্জ মারবে ভণ্ড বাবা জানে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না দয়াল বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মাস্তানা হে ল্যাংটা বাবা মাস্তানা বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না বাবার মরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না